এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন মানুষ এই দায়িত্বটা কিভাবে পালন করবে তার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসুল আলাইহমুসালামগণকে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসুল আলাইহমুসালামদের মধ্য থেকে তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল এবং ওনার মাধ্যমেই কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একটি মাত্র পন্থা আল্লাহ উন্মুক্ত করে রেখেছেন আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর দিনের পথে চলার জন্য আল্লাহর আবাদতির জন্য শুধুমাত্র একটি মাত্র পন্থা আল্লাহ খোলা রেখেছেন তা হল নবী রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের প্রদর্শিত পন্থা তিনি যেই পথে নিজে চলেছেন আর যেই পথে চলার জন্য তার উম্মতের সামনে তিনি সুস্পষ্ট নির্দেশনা রেখে গেছেন সেটাই হল একমাত্র পন্থা কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল মানুষের জন্য এই পন্থাটাই হল একমাত্র পন্থা আল্লাহর এবাদতের অন্য কোনো পথ নেই আল্লাহর সন্তুষ্টি রাজামন্দি পাওয়ার আর কোনো উপায় নেই আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচার আর কোনো উপায় নেই আল্লাহ পাকসুবাহানা হতালা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে মানুষের সামনে যে বাস্তব নমুনা পেশ করে দিয়েছেন চিরদিন মানুষ সেই নমুনাগুলোকে চুকের সামনে দেখতে পাবে আর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর সাথে সাথে জগৎ সমূহের মধ্যে অসংখ্য সৃষ্টি তিনি নিজের ইচ্ছায় তিনি পয়দা করেছেন যেগুলো তারই সৃষ্টি তারই দ্বারা নিয়ন্ত্রিত আর প্রত্যাবর্তন শুধু আল্লাহরই কাছে সব কিছুই আল্লাহ পাকসু পাকসুবাহানহতালার নির্ধারিত সেই সুন্না মেনে চলছে আল্লাহ শিখানু নির্দেশিত সেই পথেই চলছে আল্লাহর সৃষ্টির সেরা মানুষ দুনিয়ায় যখনই আল্লাহর এবাদত ছেড়ে দিয়েছে আল্লাহর দাসত্ব গুলামি ছেড়ে দিয়েছে আল্লাহর হুকুম আহকাম থেকে নিজেকে মুক্ত করেছে তখনই মানুষ অসংখ্য ইলার গুলামে লিপ্ত হয়েছে আর এটা স্বাভাবিকই পরিণতি এক ইলার গুলামি থেকে যখন মানুষ মুক্ত হয় সাথে সাথে সে অসংখ্য ইলার গুলামে পরিণত হয় আল্লাহ ছাড়া অসংখ্য ইলার সেই গুলামে সে পরিণত হয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অধ্যায় মধ্যে এক একজন আলাদা আলাদা ইলাহ মেনে চলে তাদেরই গুলামি করে আর যারা আল্লাহর এবাদতি করতে চায় গুলামি করতে চায় দাসত্ব করতে চায় আল্লাহর হুকুম মেনে জীবনযাপন করতে চায় সেই পথে তারা বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই জন্যই আল্লাহ সুবাহ আল্লাহর এই জমিনকে আল্লাহর এবাদতের জন্য উন্মুক্ত রাখার জন্য এর অনুকূল পরিবেশ এই জমিনে তৈরি করার জন্য মানুষ যাতে স্বাধীনভাবে সে আল্লাহর গুলামি করতে পারে আল্লাহর হুকুম মেনে চলতে পারে তোর জন্য আল্লাহ পাক সুবাহ এই পথের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে ব্যক্তি গোষ্ঠী বা শক্তি তাকে নির্মূল করার হুকুম আল্লাহ দিয়েছেন সেই শক্তিকে নির্মূল করার এটা আল্লাহর নির্দেশ আর এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের প্রতি সর্ব শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফরজ আবাদত আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো এদেরকে হত্যা করো যতক্ষণ পর্যন্ত না এই জমিন থেকে ফিতনা নির্মূল না হয় এবং সমগ্র দিন একমাত্র আল্লাহর জন্যই হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে যুদ্ধ করুন সেই ফেতনাটা হল শির্ক এবং কুফুরের ফিতনা আল্লাহর নাফরমানির ফিতনা আল্লাহর হুকুম হাকাম আইন কানুন অমান্য করার ফিতনা আল্লাহর বিধি বিধান অমান্য করার ফেতনা ফেতনাটা হল আল্লাহ পাক সুবাহানাহ তাহালার নির্দেশিত সেই দিন ছাড়া অন্য কোন দিন মানার ফেতনা আল্লাহ মানুষের সামনে শুধুমাত্র অনুসরণের জন্য একমাত্র দিন পেশ করেছেন সে দিনের নাম হল ইসলাম মানুষ তার জীবন যাপন কিভাবে করবে তার জীবনের প্রতিটি কাজ কিভাবে সম্পন্ন করবে তার জীবনের সকল ক্ষেত্রে কোন আইন কানুন কোন বিধি বিধান সে মেনে চলবে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে সুস্পষ্টভাবে তা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ পাক সেই নির্দেশিত সেই দিন যারা মেনে চলে তাদের জন্য আল্লাহ পাকসুবাহ তালা বিনিময় হিসেবে জান্নাত নির্ধারণ করে রেখেছেন আর যারা অমান্য করে তাদের জন্য রেখেছেন জাহান নাম যারা আল্লাহর নির্দেশিত পথে চলে না রাসুল উল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের প্রদর্শিত পন্থায় চলে না আর এই পথে চলতে বাধার সৃষ্টি করে এরা হল ফেতনাবাস এরা হল ফাসাদ সৃষ্টিকারী আর এই ফেতনাবাসদেরকে আল্লাহর বান্দা যারা হবেন তাদের দায়িত্ব হল হত্যা করা তাদেরকে নির্মূল করা উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হল এই দুনিয়ার সকল মানুষ যারা আল্লাহর এবাদতি করতে চায় তারা যেন স্বাধীনভাবে নিরাপদে আল্লাহর এবাদতি করতে পারে যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে চায় আল্লাহর বিধান অনুযায়ী চলতে চায় তারা যাতে নির্বিঘ্নে বিনা বাধায় আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারে আল্লাহর আইন কানুন বিধি বিধান অনুযায়ী তাদের জীবনের ফায়সালাগুলো করতে পারে এই পথে যাতে কোনো প্রতিবন্ধক না থাকে কেউ যাতে বাধার সৃষ্টি করতে না পারে তোর জন্য ওই সকল ফেতনাবাজদেরকে হত্যা করা যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুমের পথে বাধার সৃষ্টি করে আর এদেরকে হত্যা করা যেমন সাপ বিচ্ছুকে হত্যা করার মতো সাপ বিচ্ছুগুলো মানুষের জন্য ক্ষতিকর সেই ক্ষতিকর এই সে হিংস্র প্রাণীগুলোকে হত্যা করা যেমন এই মানবাকৃতির ওই সকল আল্লাহর নাফরমান অবাধ্য ফেতনাবাজদেরকে হত্যা করাও অনুরূপ কেউ যদি মনে করে যারা মানুষ নিঃসন্দেহ তারা ভুল করবে আল্লাহর হুকুম আহকাম যারা নিজেরা মানে না অন্যকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে বাবার সৃষ্টি করে এরা দেখতে মানুষের মতো হলেও এরা চতুষ্পদ জীব জানোয়ার ছেড়ে চেয়েও আরো নিকৃষ্ট আর তারা যেইভাবে তোমাদের গড় বাড়ি থেকে বের করে দিয়েছে তোমরাও তাদের গড় বাড়ি থেকে বের করে দাও মনে রাখবে হত্যা করা ফেতনার চেয়েও কম ফেতনাটা হল হত্যার চেয়ে বড় ধরনের অপরাধ ফেতনা অর্থাৎ আল্লাহর নাফরমানির ফেতনা আল্লাহর হুকুম অমান্য করা ফেতনা এটা হলো হত্যা করার চেয়েও জঘন্যতম কাজ এদেরকে হত্যা করাটা বড় অপরাধ নয় বড় অপরাধ হলো তারা যে ফেতনা করছে আল্লাহর হুকুম অমান্য করে চলছে সেটাই হল সবচেয়ে বড় অপরাধ আমরা দেখেছি এদেশের বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্ন ধরনের দেওয়াল লিখনে বিভিন্ন পোস্টারে আয়াতের এই অংশটুকু লিখে আয়াত ঠিকই লেখা হয়েছে আল ফিতনা তো আসাদ মিনাল কাত ফেতনা হত্যার চেয়ে জঘন্যতম কিন্তু ফেতনাটা কি সেটা উল্লেখ না করে বোঝানো হয় যেন যে হত্যা কাণ্ডটা হল জঘন্যতম অত আয়াতের বিপরীত অর্থ করে নেওয়া আল্লাহর নাফরমানদেরকে আল্লাহর দুশ্মনদেরকে হত্যা করা কোনো অপরাধ নয় অপরাধটা হলো এই জমিনে ফেতনা করা আর ফেতনাটা হলো আল্লাহর হুকুম আল্লাহর আইন কানুন বিধি বিধান অমান্য করা সেটা হলো ফেতনা ফেতনাটা হলো আল্লাহর মান্দারা যখন আল্লাহর পথে চলতে চায় আল্লাহর দিনের পথে চলতে চায় আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চায় সেই পথে বাধার সৃষ্টি করা সেটা হলো ফেতনা ফেতনা হলো এই সমাজে সকল প্রকারের অনাচার অবিচার জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরে রাখা এটা হলো ফেতনা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আজকের দুনিয়ায়ও অতীতেও ছিল এমনটি দুনিয়ার কুফর শক্তি অর্থাৎ ছয়তানি শক্তি কুফর শক্তি বলতেই তাদের মূল ইলা হল শয়তান শয়তানের অনুসারীগণ দুনিয়ায় চিরখালি ইমানদারদের পথে বাবার সৃষ্টি করেছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যারা আল্লাহকে একমাত্র ইলা হিসাবে মেনে চলতে চায় আল্লাহকে ইলা হিসাবে আল্লাহর প্রতি ইমান এনে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাক সুবাহকে একমাত্র ইলা হিসাবে মেনে চলতে চায় দুনিয়ার শয়তানি শক্তি কোনদিন এটা বরদাস্ত করেনি আল্লাহর বান্দাদের উপর তারা বিভিন্ন ধরনের জুলুম নিপীড়ন চালিয়েছে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছে তারা নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে তাদেরকে জর্জরিত করেছে এমনকি তাদের অবস্থানকে তারা কাঁপিয়ে দিয়েছে ইমান থেকে বিচ্ছুত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এই শয়তানি শক্তিগুলো ওই শয়তানি শক্তিগুলোর এই সকল কর্মকাণ্ড হল ফেটনা এই ফেটনার চেয়ে বড় অপরাধ আর কিছু নেই এই ফেতনা করার কারণে তাদেরকে যে হত্যা করা হচ্ছে এটা কোনো অপরাধ নয় বরঞ্চ বড় অপরাধ হলো তারা যে ফেতনা করছে সেটা হলো বড় অপরাধ আমরা দেখতে পাচ্ছি আল্লাহর মানি কত উলঙ্গ ভাবে করা হচ্ছে উন্মুক্ত ভাবে করা হচ্ছে বীর দর্পে আল্লাহ মানি করা হচ্ছে আমাদেরই জনপদে সকল অনাচার অবিচারে ভরপুর হয়ে গেছে সর্বত্র ইনসাফের সুবাতাস সামান্যতম এর গন্ধ পাওয়া যাচ্ছে না এই সময়ে সেই ফেতনাবাদ ফসাদ সৃষ্টিকারী শয়তানি শক্তিকে নির্মূল করার জন্য যুদ্ধ করা মুসলমানদের জন্য সবচেয়ে বড় ফরজ তাদেরকে হত্যা করতে হবে যেভাবে পারা যায় যেভাবে সম্ভব এটাতে কোনো ধরনের আল্লাহ সুবাহ সীমাবদ্ধতা রাখেননি রক্তুলুহুম হাইসু সাকিফতুমুহুম তোমরা যেভাবে পারো সেইভাবে তাদেরকে হত্যা করো এরপর আল্লাহ বলে দিয়েছেন তারা যেমন তোমাদেরকে গর বাড়ি থেকে বের করে দিয়েছে তোমরাও তাদের গর বাড়ি থেকে বের করে দাও ও আখরিজু হুমিন হাইতো আখরাজু হুকুম আমরা বাস্তবে আমরা দেখছি উপলব্ধি করছি এই শয়তানি শক্তি আমাদের গড় বাড়িতেও আমাদের নিরাপদে থাকতে দেয়নি যেইভাবে তারা আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ পাকসুবাহানাহু তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দাও আমরা যদি আমাদের ঘর বাড়িতে নিরাপদে থাকতে না পারি তারাও তাদের ঘর বাড়িতে নিরাপদে থাকতে পারবে না ওই ঘর বাড়িগুলো এটা আমাদের তাদের নয় এখান থেকে তাদেরকে হত্যা করে নির্মূল করতে হবে তাদেরকে বের করে দিতে হবে আর সেগুলো দখল করে মুসলমানরা নিজেদের অধিকারে নিয়ে নেবে এটা মুসলমানদের অধিকার তাদের নিজস্ব সম্পদ এটা কুফফারদের সম্পদ নয় যতক্ষণ পর্যন্ত তারা এই জমিনে আল্লাহর নাফরমানি করবে আল্লাহর হুকুম অমান্য করে চলবে আল্লাহর পথে বাধার সৃষ্টি করবে ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করতে হবে যেইভাবে সম্ভব যেভাবে পারা যায় সেইভাবে তাদেরকে হত্যা করতে হবে নির্মূল করতে হবে তাদের বাড়িঘর সবগুলো দখল করতে হবে তাদের সকল সম্পদগুলো গণিমত হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাশুবাহানাহ তালা ইমানদারদেরকে এই নির্দেশ প্রদান করেছেন মনে রাখতে হবে আল্লাহ পাকসুবাহানাহু তালার এই নির্দেশ ইমানদারদের প্রতি আর এই নির্দেশের মূল উদ্দেশ্য হল এই দুনিয়া থেকে ফেতনা নির্মূল করা এবং আল্লাহর কালিমাকে সর্বোচ্চ আসনে সমাসীন করা সর্বোচ্চ আসনে মর্যাদার আসনে ক্ষমতার আসনে নির্দেশ প্রধানের আসনে থাকবে আল্লাহর কালিমা আল্লাহ পাক মানব জাতির জন্য যে বিধি বিধান পাঠিয়েছেন যে হুকুম হাকাম পাঠিয়েছেন যে নিয়ম কানুন পাঠিয়েছেন তাই হবে মানব জাতির জীবন যাপনের জন্য প্রধানতম বিধান সে অনুযায়ী মানুষ তার জীবন পরিচালনা করবে উদ্দেশ্য হল আল্লাহর এবাদত সকল মানুষ যাতে নির্বিঘ্নে করতে পারে বিনা বাদায় করতে পারে আল্লাহর হুকুম হাকামগুলো মানুষ যাতে বিনা বাদায় করতে পারে আল্লাহর হুকুম পালনের পথে যেন কোনো শক্তি আর অবশিষ্ট না থাকে আল্লাহর হুকুম মানতে বাধা দিতে পারে এমন কোন শক্তি যেন এই জমানে অবশিষ্ট না থাকে সেই উদ্দেশ্যে ক্রেতাল করতে হবে জিহাদ করতে হবে উদ্দেশ্য কিন্তু মৌলিক একটা কিন্তু দুইটি অধ্যায় এক হল ফেতনাকে নির্মূল করা আর ফেতনাটা হল সার্বজনীন আল্লাহ পাক সুবহান আহতালার এবাদতের পরিপন্থী যত প্রকারের এবাদত আছে সেইগুলোকে নির্মূল করা আল্লাহ পাকসুবাহানার আইন কানুন বিধি বিধানের পরিবর্তে অন্য যত আইন কানুন বিধি বিধান মানব সমাজে চালু আছে সেইগুলোকে নির্মূল করা আর এসব নির্মূলের পর অবশিষ্ট থাকবে শুধু মাত্র একটি উপায় এবাদতের যা আল্লাহ নির্দেশ করেছেন আর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রদর্শন করেছেন আল্লাহর নির্দেশিত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রদর্শিত পন্থাটাই মাত্র অবশিষ্ট থাকবে আর সেই পন্থাটাই হবে সর্বোচ্চ আসনে সমাসীন এই দুনিয়ায় কুফার মুশ্রিকরা বসবাস করার সুযোগ পাবে একমাত্র ইসলামের আনুগত্যের ভিত্তিতে মুসলমানগণ তাদেরকে নিরাপত্তা দিবেন তারা আনুগত্য স্বীকার করে নেবে আর স্বীকৃতির স্বরূপ তারা জিজিয়া কর দেবে ইসলামের কোন প্রকারের বিরুদ্ধাচরণ করবে না গোপন ষড়যন্ত্র করবে না ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা সৃষ্টি হয় এমন কোন অপতৎপরায় লিপ্ত হবে না একান্তই তারা ইসলামী রাষ্ট্রের অনুগত প্রজা হিসেবে বসবাস করার সুযোগ পাবে অন্যতায় তাদের আর কোনো নিরাপত্তা নাই কোনো ধরনের নিরাপত্তা নাই তাদেরকে হত্যা করতে হবে তাদের সকল সম্পদগুলো মুসলমানদের অধীনে চলে আসবে গণিমতের আকারে আর এই জমিনে শুধু অবশিষ্ট থাকবে একমাত্র আল্লাহর উলুহিয়ত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের রেফালাত এছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না এই উদ্দেশ্যেই জিহাদ এবং কেতাল করতে হবে আর এটা আল্লাহ পাকসুবাহ ইমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন এটা কোনো নফল মুস্তাহাব এবাদত নয় যদি কেউ ইমানদারদের প্রতি আল্লাহর আরোপিত এই ফরজকে অস্বীকার করে কেতালকে জিহাদকে তারা পাশ কাটিয়ে যাওয়ার কলা কৌশল অবলম্বন করে তাহলে এরা কুফরিতে লিপ্ত হয়ে যাবে যদি কেউ জিহাদকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে কারণ জিহাদ আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ গুরুত্বপূর্ণ ফরজ আর যেই ফরজের জন্যই আল্লাহ ইমানদারদেরকে এই জমিনে খেলাফতের দায়িত্ব দিয়েছেন এই ফরজ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে যদি কেউ আল্লাহর আয়াত কোরআন মজিদ থেকে জিহাদ থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য কোন ধরনের আয়াতকে অপব্যাখ্যা করে ব্যবহার করে তারাও কাফির হয়ে যাবে কারণ আয়াতের তাহরিফ করার কারণে তার মূল জায়গা থেকে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ যে উদ্দেশ্যে সেই জিহাদকে ফরস করে দিয়েছেন সেই মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার কারণে অনেক আলেম চরম বিভ্রান্তিতে নিমজ্জিত আল্লাহ পাক সুবাহ জিহাদ এবং কেতালের যে বিধানগুলো দিয়েছেন পর্যায়ক্রমিক ভাবে সেই ক্রমিক এর অবস্থা না জানার কারণে না বুঝার কারণে যে আল্লাহ পাক সুবাহ যেই অবস্থায় জিহাদের অনুমতি দিয়েছিলেন ফরজ করেননি সেটাকে তারা রুখসত হিসাবে গ্রহণ করে কিন্তু সেই অবস্থার কারণে শুধুমাত্র ওই আয়াতটাকে যদি ওই জায়গায় সীমাবদ্ধ রাখে তাতে সমস্যা ছিল না কিন্তু এটা আল্লাহ চূড়ান্ত আয়াতকে রহিতকারী মনে করে তারা মূলত কুফরিতে লিপ্ত হয় বরং জিহাদ সংক্রান্ত আয়াতগুলো চারটি ডাপে আল্লাহ নাজিল করেছেন সর্বশেষ ডাপই হল কেয়ামত পর্যন্ত সকল মুসলমানদের জন্য চূড়ান্ত অনেক মুফাসরিন এবং আইমাই মুস্তাহিদিন আগের আয়াতগুলোকে রহিত মনসুখ বলে ঘোষণা দিয়েছেন যে চূড়ান্ত এবং সর্বশেষ নির্দেশ আসার কারণে সে প্রথম পর্যায়ের যে রুখসতগুলো ছিল সেগুলোকে মনসুখ অনেকেই আটকা দিয়েছেন যদিও অনেকে মনসুখ বলেন না বলেন যে এটা সময়ের এবং প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত যদি ওই অবস্থা হয় ইমানদারদের সেই সময়ের জন্য শুধুমাত্র সাময়িক ওই রোগসুত হিসাবে সেই আয়াতগুলো ব্যবহার করা যাবে কিন্তু ওইটাকেই চূড়ান্ত বিশ্বাস করা যাবে না চূড়ান্ত মনে করা যাবে না যদি চূড়ান্ত মনে করে তাহলে সেই চূড়ান্ত আয়াতকে তারা অস্বীকার করার কারণে খুব প্রীতিলিপ্ত হবে আল্লাহ পাক সুবাহ কোরআন মজিদে এই জিহাদ এবং কেতালকে যেই ক্রমিকথায় নাজিল করেছেন সেটা উপলব্ধি করা প্রত্যেকের জন্য অপরিহার্য এবং চূড়ান্ত হুকুমের উপর আমল করা অপরিহার্য যা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম স্বয়ং করেছিলেন প্রথমত শুধুমাত্র অনুমতি দেওয়া হয়েছিল এরপর যারা আক্রমণ করে তাদের মোকাবেলায় আত্মরক্ষামূলক যুদ্ধের হুকুমই দেওয়া হয়েছিল এরপর মুশ্রিকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের নির্দেশ দেওয়া হল আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেওয়া হল চূড়ান্ত পর্যায়ে সেই কুফার মুশফিক আহলে কিতাব মুনাফিকিন সকলের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেওয়া হল যা সুরা আনফাল এবং সুরায় তবার মধ্যে চূড়ান্ত পর্যায়ের নির্দেশ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং এই জমিনের মধ্যে যত দিন পর্যন্ত আল্লাহ নাফরমানি চালু থাকবে কোন প্রকারের হুকুম অমান্য করার কোন ব্যবস্থা চালু থাকবে সেটাকে নির্মূল না করা পর্যন্ত জিহাদ যুদ্ধ বন্ধ করা যাবে না স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রথম ওনার বিরুদ্ধে যারা আক্রমণ করতে এসেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দক পর্যন্ত ওনার সেই অভিযান এই অবস্থায় ছিল এরপর তিনি আক্রমণাত্মক যুদ্ধ শুরু করেছেন সেই আক্রমণাত্মক যুদ্ধগুলো এক পর্যায়ে এমন হল দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি এগিয়ে গেলেন তাবুক পর্যন্ত গেলেন এক এক করে বাহিনীগুলো বিভিন্ন দিকে প্রেরণ করতে থাকলেন আর যুদ্ধ অভিযানগুলো করতে করতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ইসলামের বিস্তৃতি ঘটালেন ইসলামের সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটালেন আর এই ধারাবাহিকতা রক্ষা করলেন খুলাফায় রাশেদিন রাজু আল্লাহ তার আনহুম চারজন খলিফাই এই ধারাবাহিকতা অব্যাহত রেখে সারা দুনিয়ায় ইসলামকে তারা বিজয়ী করলেন এই ধারাবাহিকতাটা রাসুল্লাহ সাল্লু আলহাম শুরু করেছিলেন আর সর্বশেষ পর্যন্ত তা অব্যাহত ছিল আল্লাহ সুবাহ এই যুদ্ধের মাধ্যমে জিহাদের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে নিরাপদে আল্লাহর হুকুম পালন করার আল্লাহর এবাদতি করার সুযোগ করে দিতে চান এটা হল মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত এই যুদ্ধ এবং জিহাদ অনেকে মনে করতে করে এবং অনেকেই বলে বেড়ায় এটা বেশি ক্ষতিকর ও শান্তি সৃষ্টি করে রক্তপাত ঘটায় কিন্তু এটা যে শান্তির জন্য একমাত্র চিকিৎসা কোন রুগী যখন রোগাক্রান্ত হয় তার শরীরে যখন ক্যান্সার হয় ডাক্তার তখন আর ট্যাবলেট দেয় না সিরাপ আর খাওয়ায় না তখন তাকে অপারেশন করে শরীরের কোনো অঙ্গ কেটে ফেলে দেয় এর অর্থ এটা নয় ডাক্তার হয়তো রুগীর প্রতি রাগ করেছে শত্রুতা বশত মনে হয় তার শরীরের অঙ্গ কেটে ফেলেছে এর অর্থ এটা নয় রুগীর প্রতি ডাক্তারের সিম্পিটি পুরো মাত্রাই আছে এবং সেই রুগীটাকে যতটুকু অঙ্গ সুস্থ রাখা যায় সেই সুস্থ অঙ্গগুলোকে সুস্থ রাখার স্বার্থেই সেই ক্যান্সার আক্রান্ত অঙ্গগুলো কেটে ফেলে দেয় যদি এর সাথে সংযুক্ত থাকে তাহলে বাকিটাও আক্রান্ত হয়ে যাবে এই মানব সমাজের মধ্যে যখন এই ধরনের ক্যান্সার আক্রান্ত হয় তখন সেই ক্যান্সারের সংক্রমণকে নির্মূল করার জন্য অপারেশনের প্রয়োজন হয় আর দুনিয়ার সকল মানুষগুলো হলো এই মানব সভ্যতারই অংশ এক একটি অঙ্গ সেই ক্যান্সার আক্রান্তগুলো ওই খেতনাবাজরা এদেরকে নির্মূল করে হত্যা করে অপারেশন করে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারলেই বাকি মানব সমাজ তারা সুস্থ হয়ে উঠে তারা প্রকৃত শান্তি লাভ করে নিরাপত্তা পায় তখন মানুষ ইসলামের সেই শান্তি উপলব্ধি করতে পারে <coughs> যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহর নাফর মানে চালু থাকে ততক্ষণ পর্যন্ত দুনিয়া শান্তি আসবে না না নাফরমানির চালু থাকা অবস্থায় শান্তি আসতে পারে না কখনো আসেনি আসবেও না জিহাদের মাধ্যমে <clears throat> শান্তি প্রতিষ্ঠিত হবে কেতালের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ আল্লাহর এবাদতি করবে গুলামি করবে দাসত্ব করবে হুকুম মেনে চলবে নির্বিঘ্নে বিনা বাধায় এই জন্য এই জেহাদ এই কেতাল আল্লাহ খরচ করে দিয়েছেন এই জেহাদের পথে কেতালের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা সরাসরি এর বিপক্ষে অবস্থান নেয় যারা জিহাদ তেতাল সম্পর্কে ভুল ধারণা মানুষের মধ্যে সৃষ্টি করে যারা এর বিপক্ষে যারা ফতোবাজি করে সকলে মূলত এক কাতারের কুফারের দলভুক্ত এরা শয়তানি শক্তির অন্তর্ভুক্ত এদের শ্রেণী ভিন্ন হলেও এদের কথার ধরন ভিন্ন হলেও মূলত এরা শয়তানি শক্তিরই এক একটা পাঠ মাত্র সেহেতু আল্লাহর মান্দাদেরকে এটা উপলব্ধি করে সর্বাত্মক জিহাদের জন্য নিজেকে পেশ করা জিহাদে কাফেলায় শরিক হওয়ার উদ্দেশ্যই হবে শুধুমাত্র আল্লাহর দুশ্মনদেরকে নির্মূল করে আল্লাহর জমিন আল্লাহর বান্দাদের জন্য নিরাপদ করা জমিনে যাতে সকল প্রকারের ফেতনা ফাসাদ জুলুম অবিচার অন্যায় অত্যাচার সব কিছু নির্মূল হয়ে যায় এবং সকল মানুষ তার জীবনের সকল ক্ষেত্রে সন্তুষ্টির সাথে স্বাধীনভাবে যেন আল্লাহর হুকুম মেনে চলতে পারে আল্লাহর এবাদতি করতে পারে এই সুযোগ করে দেওয়া আর এই পথে যারা নিজেদের যান মাল দিয়ে জিহাদ করবে তাদের মর্যাদা আল্লাহ পাক সুবাহ কাছে অন্য সকল মুমিনদের চেয়ে অনেক উপরে সাধারণ মুমিনদের চেয়ে মুজাহিদিনদের মর্যাদা আল্লাহ পাক সুবহান আহু তাহলার দরবারে অনেক অনেক উপরে রাসুল্লাহ সাল্লু বলেছেন হজরতে আবু সাইদ খুদির রাজি আল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন মা রাবুয়া বিল্লাহ রব্বাহ আবিল ইসলাম ইদিনা ও আবি রাসুলা ওজাবাতলাহুল জান্না যে আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেল তার জন্য জান্নাত আজীব হয়ে গেল আজাব আল্লাহ আবা সাইদ এত সুন্দর সহজ কথা শুনে আবু সাইদ রাজি আল্লাহানু অত্যধিক অবাক হয়ে গেলেন তার অবাক হওয়া দেখে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন ওয়া উখরা ইয়ারফা বিহাল আব্দু মিয়া তাদান ফিল জান্নাহ ওমা বাইনা দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ قال وما هي يا رسول الله صلى الله عليه وسلم قال الجهاد في سبيل الله الجهاد في سبيل الله الجهاد في سبيل الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটি আমল এমন আছে যে আমলের দ্বারা আল্লাহ তার বান্দাকে জান্নাতে মর্যাদার একশোটা স্তর উপরে পৌঁছে দেন আবু সাইদ খুজরি রাজি আল্লাহ আনহু তখন আরো অবাক হয়ে গিয়ে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম ওই আমলটা কি তখন তিনি বললেন ওই আমলটি হল একমাত্র আল্লাহর প্রতি জিহাদ আল্লাহর প্রতি জিহাদ আল্লাহর প্রতি জিহাদ আল্লাহ বাহানাহু তালা আল্লাহর ওই মুজাহিদ বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত কাজী তিনি ব্যবস্থা করে রেখেছেন যা অন্য কোনো কেহ তা লাভ করবে না তাদের বাসস্থানগুলো তাদের সেই জিহাদের কোরবানির অনুপাতে আকাশের তারকারা যে আমরা দেখতে পাই যেমন ওইভাবে তাদের প্রাসাদগুলো তখন ঝলমল করতে থাকবে সাধারণ জান্নাতিগণ সেগুলো দেখতে পারবে রাসুল্লাহ সাল্লু আলহ্লামকে কোন সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহ্লাম জান্নাতের মধ্যে এত উঁচু উঁচু প্রাসাদগুলো যেগুলো আকাশে তারকার মতো দেখা যায় সেগুলো তো নবীর রাসুলদের জন্যই মনে হয় শুধু তখন তিনি বললেন যে না শুধু নবীর রাসুলদের জন্য নয় যারা আল্লাহর প্রতি জিহাদ করে তাদের জন্য এগুলো এবং নাম ধরে বললেন এগুলো তো আবু বকর উমরের জন্য এ ধরনের প্রাসাদ মর্যাদা আছে আল্লাহর প্রতি জিহাদের এই মর্যাদা আল্লাহ সুবাহ নির্দিষ্ট করে রেখেছেন আমরা আজকে এমন একটা অবস্থায় এই দুনিয়ায় অবস্থান করছি যেই সময় কুফার শক্তি সারা দুনিয়ায় তারা নির্বিঘ্নে অতি দাপতের সাথে তাদের শয়তানি রাজত্ব পরিচালনা করছে ইমানদারদেরকে ইমানের পথে চলতে দিচ্ছে না বাবার সৃষ্টি করছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ইমানের পথে চলার কারণে জুলুম নিপীড়ন চালিয়ে নির্যাতন করে তাদেরকে এই পথে বাধার সৃষ্টি করছে এই সময়ে ইমানদারদের জন্য একমাত্র দুনিয়া শান্তি এবং পরকালীন নাজাতের জন্য উপায় হল নিজের গান মাল দিয়ে ওই কুফফারদের বিরুদ্ধে শয়তানি শক্তির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করা যে যার অবস্থান থেকে সম্ভব সেখানেই এই শয়তানি শক্তিগুলোর প্রতিটি সদস্যকে হত্যা করার জন্য তাদের ছুরিগুলো ধার করানো তাদের অস্ত্রগুলোকে তেল মোবিল দিয়ে সবসময় ওয়েলিং করে তৈরি করে রাখা তাদের গুলিগুলাকে সবসময় রুদে শুকিয়ে তরুতাজা করে রাখা তাদের বোমাগুলোকে সবসময় সতেজ করে রাখা যাতে এগুলো ব্যবহার করে এই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 الإخوان قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله اللهم وفقنا لما تحب وترضى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أنجل المستضعفين من المؤمنين والمؤمنات اللهم أيد المجاهدين اللهم احفظ المجاهدين اللهم انصر المجاهدين اللهم نجنا من السجن اللهم نجنا من السجن اللهم نجنا من السجن اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والهنود والنصارى والمشركين والمرتدين والمنافقين والملحدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خذلهم اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم ألق الرعب في قلوبهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم ارزقنا شهادة في سبيلك اللهم وفقنا جهادا في سبيلك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه جواد كريم ملك بر رؤوف رحيم